একাজ তোমায় করতে হবে আজীবন একাজ তোমায় করতে হবে আমরণ একাজ তোমায় করতে হবে আজীবন একাজ তোমায় করতে হবে আমরণ ন্যায়ের পথে থাকতে হবে খোদার পথে রাখতে হবে ন্যায়ের পথে থাকতে হবে খোদার পথে রাখতে হবে জয় পরাজয় সে কিছু নয় দুঃখ করো কারণ এ তোমায় করতে হবে আজীবন এ তোমায় করতে হবে আমরণ এ তোমায় করতে হবে আজীবন এ তোমায় করতে হবে আমরণ তুমি যদি থাকো বসে করবে শেষে কাজ দিন কায়েমের পথে তোমায় লড়তে হবে আর তুমি যদি থাকো বসে করবে শেষে কাজ দিন কায়েমের পথে তোমায় লড়তে হবে ধৈর্য তোমায় ধরতে হবে দুঃখকে জয় করতে হবে ধৈর্য তোমায় ধরতে হবে দুঃখকে জয় করতে হবে জয় পরাজয় সেই কিছু নয় দুঃখ করো কারণ এ তোমায় করতে হবে আজীবন এ তোমায় করতে হবে আমরণ এ তোমায় করতে হবে আজীবন এখানে তোমায় করতে হবে আবরণ তোমায় তো আর শুধু শুধু পাঠায়নি ধরা তোরা হারিয়ে থাকতে হবে কেন নিরুপায় তোমায় তো আর শুধু শুধু পাঠায়নি ধরা তোরা হারিয়ে থাকতে হবে কেন নিরুপায় বাধার হয়ে সরতে হবে বীরের মতো চলতে হবে বাধার সরতে হবে বীরের মতো চলতে হবে জয় পরাজয় সে কিছু নয় দুঃখ করো কারণ কাজ তোমায় করতে হবে আজীবন সে কাজ তোমায় করতে হবে আমরণ কাজ তোমায় করতে হবে আজীবন কাজ তোমায় করতে হবে আমরণ নয়ের পথে থাকতে হবে খোদার পথে ডাকতে হবে নয়ের পথে থাকতে হবে খোদার পথে ডাকতে হবে জয় যায় সে কিছু নয় দুঃখ করো কারণ একাজ তোমায় করতে হবে আজীবন একাজ তোমায় করতে হবে আমরণ একাজ তোমায় করতে হবে আজীবন একাজ তোমায় করতে হবে আমরণ